একটুখানি আঘাত খেয়ে যে কভু টলে না একটুখানি ব্যথা পেয়ে যে পিছু হটে না একটুখানি আঘাত খেয়ে যে কভু টলে না একটুখানি ব্যথা পেয়ে যে পিছু হটে না তাকে আমি বাসি ভালো তাকে আমি বাসি ভালো তারি সবাই গাথি বিজয় মালা একটুখানি আঘাত খেয়ে যে কভু টলে না একটুখানি ব্যথা পেয়ে যে পিছু হটে না একটুখানি আঘাত খেয়ে যে কভু টলে না একটুখানি ব্যথা পেয়ে যে পিছু হটে না তাকে আমি বাসি ভালো তাকে আমি বাসি ভালো তারি শোভায় গাথি বিজয় মালা একটুখানি আঘাত খেয়ে যে কভু টলে না একটুখানি ব্যথা পেয়ে যে পিছু হটে না একটুখানি আঘাত খেয়ে যে কভু টলে না একটুখানি ব্যথা পেয়ে যে পিছু হটে না টলমলে ওই দিঘির জলে পদ্ম পানা ফোটে গোলাপ গাছের গায়ে ভরে কাটা যে তারা আছে টলমলে ওই দিঘির জলে পদ্ম পানা ফোটে গোলাপ গাছের গায়ে ভরে কাটা যে তারা আছে ফুল তুলতে কাটার ভয়ে যে কভু ডরে না ডোবার ভয়ে সাঁতার দিতে যে পিছু হটে না ফুল তুলতে কাটার ভয়ে যে কবু ডরে না ডোবার ভয়ে সাঁতার দিতে যে পিছু হটে না তাকে আমি বাসি ভালো তাকে আমি বাসি ভালো তারি শোভায় গাথি বিজয় মালা একটুখানি আঘাত খেয়ে যে কবু টলে না একটুখানি ব্যথা পেয়ে যে পিছু হতে না একটুখানি আঘাত খেয়ে যে কবু টলে না একটুখানি ব্যথা পেয়ে যে পিছু হটে না হাজার রকম তর্ক নিয়ে দিনগুলি যায় কাটে পাহাড় সম বাধার প্রাচীর সর্বদা বাদশাহে হাজার রকম তর্ক নিয়ে দিনগুলি যায় কাটে পাহাড় সম বাধার প্রাচীর সর্বদা বাদশাহে সপ্তর্কের পাহাড় ভেঙে সম্মুখে যে চলে সোনা মুখে হাসি নিয়ে দিনের কথা বলে সপ্তর্কের পাহাড় ভেঙে সম্মুখে যে চলে সোনা মুখে হাসি নিয়ে দিনের কথা বলে তাকে আমি বাসি ভালো তাকে আমি বাসি ভালো তারি শোভায় গাথি বিজয় মালা একটুখানি আঘাত খেয়ে যে কভু টলে না একটুখানি ব্যথা পেয়ে যে পিছু হটে না একটুখানি আঘাত খেয়ে যে কভু টলে না একটুখানি ব্যথা পেয়ে যে পিছু হটে না তাকে আমি বাসি ভালো তাকে আমি বাসি ভালো তারি সভায় গাথি বিজয় মালা একটুখানি আঘাত খেয়ে যে কবু টলে না একটুখানি ব্যথা পেয়ে যে পিছু হটে না একটুখানি আঘাত খেয়ে যে কবু টলে না একটুখানি ব্যথা পেয়ে যে পিছু হটে না একটুখানি আঘাত খেয়ে যে কবু টলে না একটুখানি ব্যথা পেয়ে যে পিছু হটে না একটুখানি আঘাত খেয়ে যে কবু টলে না একটুখানি ব্যথা পেয়ে যে পিছু হটে না